บุ๊กทูสี่สิบสองเบียลิชเบียลิชการเที่ยวเมืองชาฮูร์บรูมอนชาฮูร์บรูมอนตลาดเปิดทุกวันอาทิตย์ใช่ไหมคะ บาจาร์กี রবিবার খোলা থাকে বাজার কি রবিবার খোলা থাকে মেলা কি সোমবার খোলা থাকে মেলা কি সোমবার খোলা থাকে นิทรรศการเปิดทุกวัน อังคาร ใช่ไหมคะ প্রদর্শনী কি মঙ্গলবার খোলা থাকে প্রদর্শনী কি মঙ্গলবার খোলা থাকে สวนสัตว์เปิดทุกวันพุธใช่ไหมคะ চিড়িয়াখানা কি বুধবার খোলা থাকে চিড়িয়াখানা কি বুধবার খোলা থাকে พิพิธภัณฑ์เปิดทุกวันพฤหัสบดีใช่ไหมคะ মিউজিয়াম বা জাদুঘর কি বৃহস্পতিবার খোলা থাকে মিউজিয়াম বা জাদুঘর কি বৃহস্পতিবার খোলা থাকে หอศิลป์เปิดทุกวันศุกร์ใช่ไหมคะ গ্যালারি বা ছবি প্রদর্শনী কি শুক্রবার খোলা থাকে গ্যালারি বা ছবি প্রদর্শনী কি শুক্রবার খোলা থাকে สามารถถ่ายรูปได้ไหมคะ ছবি তোলার অনুমতি আছে কি ছবি তোলার অনুমতি আছে কি ต้องจ่ายค่าผ่านประตูไหมคะ เอกานิกีโปรเบชชุลโกดีเตฮาเบเอกานิกีโปรเบชชุลโกดีเตฮาเบ ค่าผ่านประตูราคาเท่าไหร่คะโปรเบชชุลโกกอตุตากะโปรเบชชุลโกกอตุตากะมีส่วนลดสำหรับหมู่คณะไหมคะ দলের জন্য কি কোনো ছাড় আছে দলের জন্য কি কোনো ছাড় আছে มีส่วนลดสำหรับเด็กไหมคะ শিশুদের জন্য কি কোনো ছাড় আছে শিশুদের জন্য কি কোনো ছাড় আছে มีส่วนลดสำหรับนักศึกษาไหมคะ বিদ্যার্থীদের জন্য কি কোনো ছাড় আছে বিদ্যার্থীদের জন্য কি কোনো ছাড় আছে ওই বাড়িটা কি ওই বাড়িটা কি ওই বাড়িটা কতদিনের পুরনো ওই বাড়িটা কতদিনের পুরনো খা ওই বাড়িটা কে তৈরি করেছিলেন? ওই বাড়িটা কে তৈরি করেছিলেন? ดิฉัน สนใจในสถาปัตยกรรม আমি বাস্তুকলায় আগ্রহী আমি বাস্তুকলায় আগ্রহী ดิฉันสนใจในศิลปกรรม আমি শিল্পকলায় আগ্রহী আমি শিল্পকলায় আগ্রহীดิฉันสนใจในจิตรกรรม আমি চিত্রকলায় আগ্রহী আমি চিত্রকলায় আগ্রহী